أيها الأسد قد حق الجهاد واسألي واسألي واسألي واسألي غير جيش حق لا يجلو الوغاد بالسيوف نمحق بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أمرأ হজ্জাতুল্লাহিল বালিগার জিহাদ অধ্যায় থেকে পড়েছিলাম শাহলিউল্লাহ মাহদিসি দেহলবী রহমাহুল্লাহ এক পর্যায়ে বলেন قال صلى الله عليه وسلم لئن عشت إن شاء الله لا أخرجن اليهود والنصارى من جزيرة العرب وأوصى بإخراج المشركين منها রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন আমি যদি আগামী দিনে জীবিত থাকি তাহলে ইহুদি খ্রিস্টানদেরকে আরব ভূখণ্ড থেকে বের করে দেব আরব উপদ্বীপ থেকে বের করে দেব এবং মুশ্রিকিনদেরকে সেখান থেকে বের করে দেওয়ার নির্দেশ দিয়ে যান আরব জাজিরাতুল আরব নাজ তিহামা মক্কা মদিনা এই পুরা অঞ্চলকে কি বলা হয় জাজিরাতুল আরব আসলে দ্বীপের মতোই দেখা যায় পশ্চিমে লোহিত সাগর পূর্বে ভূমধ্য সাগর এই পুরো আরবের অঞ্চলটাকে যেটাকে আমরা সৌদি আরব কুয়েত এই সমস্ত আমিরাত এই সমস্ত দেশ দেখি এখন এগুলো একটা কিসের মতোই দ্বীপের মতোই তো এই উপদ্বীপ থেকে রাসুল সাল আলিহাসাল্লাম এদেরকে বের করে দেওয়ার নির্দেশ দিয়েছেন আকুলু আরাফান নবী সাল্লাহ আলিহাসাল্লাম আন্না জামানা দিওয়ালুন আলুন রাসুল সাল্লাহ আলি ইসলাম জানতে পেরেছেন যে কালের পরিবর্তন হয় এবং উত্থান পথন পতন হয় ফারুবামা দফাল ইসলামু ওয়ান্তাসারা সামলুহ হতে পারে কখনো ইসলাম দুর্বল হয়ে যাবে এবং তার সুগঠিত অবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়বে ফাইন কান আল আদুহু ফি মিসলি হাদ আল ওক্তে ফি বাইরাতিল ইসলাম ও মাহতাদ মাহতিদিহি এই ধরনের নাজুক মুহূর্তে যদি শত্রু মুসলিমদের রাজধানীতে এবং তাদের মূল ভূখণ্ডে থাকে আফলিকা ইলা হাক্কি হরুমাতিল্লাহি এইগুলোর কারণে আল্লাহ তালার সম্মানিত বস্তুগুলোর সম্মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে এগুলোকে এগুলো সেই পর্যন্ত ঘটাতে পারে আমার মিন হাওয়ালি জ্ঞানের রাজধানী সেখান থেকে তাদেরকে বের করে দেওয়ার নির্দেশ দিলেন ওয়া মাহাল্লি বাইতিল্লাহি এবং আল্লাহ তালার ঘরের যে এলাকা সেখান থেকে তাদেরকে বের করে দিতে নির্দেশ দিলেন ওয়াইদান আল মুখালাতা মুখালাতাতু মাল কুফারে তুফসিদু আলান্নাসি দিনাহুম এটাও কারণ যে কাফেরদের সাথে মেলামেশা এটা লোকদের দিনকে নষ্ট করে দেয় তাদের দিনের জন্য ধ্বংসাত্মক ওয়া তুগাইয়িরু নুফুসাহুম তাদের অন্তরকে পরিবর্তন করে দেয় ওয়ালাম্মা আলামিয়াকুন বুদ্দুম মিনাল মুখালাতা তেফিল আক্তার পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তাদের সাথে মিলামেশা ছাড়া যেহেতু উপায় নাই কারণ পৃথিবীতে তো কাফেরদের রাষ্ট্র কাফেরদের অবস্থানও আছে তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ সম্পর্ক ছাড়া তো আর কোন কেউ চলতে পারবে না যেহেতু তাদের সাথে বিভিন্ন অঞ্চলে যোগাযোগ রক্ষা করা এটা ছাড়া উপায় নেই আমার বিতান কিয়াতিল হারামাইনে মিনহুম রাজধানীকে হারামাইন সম্মানিত শহরদয়কে এদের থেকে পবিত্র রাখার পরিচ্ছন্ন রাখার কি দিয়েছেন নির্দেশ দিয়েছেন হারামাইন বলতে এই হারামের আশপাশের এলাকা সহ শুধু হারামাইনই তো না জাজিরাতুল আরবের ব্যাপারেই তো রাসুলসাল্লাম বলেছেন যে আশপাশ পুরা অঞ্চল থেকেই ওদেরকে দূর করে সরে দেওয়া এই পুরো অঞ্চলকে পরিচ্ছন্ন করা ওয়াইদান ইনকাশাফা আলাইহি সাল্লাহ আলাইহি সাল্লামা এখানে কাফেরদের সাথে উঠা বসা চলাফেরা এমনিভাবে খারাপ লোকদের সাথে উঠা বসা চলাফেরা এর একটা প্রভাব হইল তাদের মত অন্তর কি হয়ে যায় রূপান্তরিত হয়ে যায় বনি ইসরায়েলের ব্যাপারে রাসুল সাল্লাম বলেছেন যে তাদের ভালো লোকগুলো খারাপ লোকগুলোর সাথে যখন উঠা বসা চলাফেরা সামাজিকতা খাবার দাবার বন্ধ করেনি তখন আল্লাহ তালা তাদের একের দিলকে অপরের দিলের সাথে মিলিয়ে দিলেন সমান করে দিলেন যখন ধ্বংস আসলো আজাব আসলো সবাইকে একসাথে গ্রাস করে নিল যেখানে আল্লাহর নাফরমানিকারী আল্লাহর অবাধ আল্লাহর হুকুম লঙ্ঘনকারী খারাপ লোকদের সাথে উঠা বসা চলাফেরার কারণে অবস্থাটা এমন হতে পারে যারা আল্লাহর শত্রু আল্লাহকে মানেই না তাদের সাথে চলাফেরা উঠা বসা তাদের সাথে খাবার দাবার এইগুলোর পরিণতি কি হতে পারে আরো ভয়ঙ্কর নয় এই জন্য ইসলামের কেন্দ্রে এই ধরনের সুযোগ নেই এখানে যেন পরিচ্ছন্নতা বিদ্যমান থাকে ওয়াইদান ইনকাশাফা আলহি সাল ইসলাম মা জামান শেষ যুগে কি অবস্থার উদ্ভব হবে এই বিষয়গুলিও রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের কাছে স্পষ্ট হয়েছিল ফকওয়ালা ইন্নাদ্দিনা লায়া রিজু ইলাল মাদিনা যার ফলে রাসুল সাল্লাহাম বলে গিয়েছিলেন যে দিন গুটিয়ে মদিনায় কি হবে আশ্রয় নেবে সারা পৃথিবী থেকে দিন গুটিয়ে কোথায় আশ্রয় নেবে মদিনায় ওয়ালা ইয়তিমুজালিকা ইল্লা বি আল্লাহ ইয়াকুনা হুনাকা মিন আহলি সাইরিল আদিয়ান আর এই দিন গুটিয়ে মদিনায় আশ্রয় নেওয়া মদিনা দিনের আশ্রয়স্থল হওয়া এটা তখনই সম্পন্ন হতে পারে যখন সেখানে অন্য অন্য ধর্মাবলম্বীরা না থাকবে দিন বলতে ইসলাম ইমান অন্যান্য ধর্মাবলম্বীরা যদি সেখানে না থাকে তখনই সেখানে স্বচ্ছ পরিষ্কার দিন থাকা কি সম্ভব কিন্তু অন্য অন্যদেরকে যদি সেখানে জায়গা দিয়ে দেওয়া হয় তখন সঠিক ইসলাম সেখানে বিদ্যমান থাকা কি নয় সম্ভব নয় এখন কি অবস্থা চলছে দেখেন আরবের মধ্যে খুদ মুসলিমরা নিজেদের রক্ষার জন্য কোথায় তারা আল্লাহর প্রতিনিধি হয়ে সারা পৃথিবীকে সুরক্ষা দিবে সেটা না করে তারা নিজেদের রক্ষার জন্য কাফের মুশ্রিকদেরকে নিজেদের ভূখণ্ডে নিজেদের ভূখণ্ডে তো না আল্লাহ তালার পবিত্র ভূখণ্ডে কি দিয়ে রেখেছে কাটি দিয়ে রেখেছে ইহুদি খ্রিস্টানরা জাজিরাতুল আরবের মধ্যে নিজেরা কি বানিয়ে রেখেছে ঘাটি বানিয়ে রেখেছে আরাম হ্যাঁ সামরিক ঘাঁটি তো বানিয়েছে এবং তাদের সমাজকে ধ্বংস করার জন্য আরামকু তাদের একটা কি আছে শহর আছে কি শহর আরাম আরামকু তাদের তেল কোম্পানির নাম এদের একটা শহর আছে যেখানে ইউরোপ আমেরিকার মতো কালচার সমস্ত অশ্লীলতা মদ জোয়া যা কিছু আছে এই আরবের ভূখণ্ডের ভিতর এই অঞ্চলের ভিতর ওরা কি করে রেখেছে ছাড় দিয়ে রেখেছে এর বা এখানে শুধু তাদের অভিজাত শ্রেণী কি করতে পারে যেতে পারে এই জন্য আরবের অনেক ধনী এবং এই ধরনের বড় বড় সেটেরা কোথায় যায় ইউরোপ আমেরিকা যাওয়ার পরিবর্তে এই আরাম করে এই অঞ্চলের ভিতরে গিয়ে তারা সব অপকর্ম সেরে আসে যখন ইরাক কুয়েতের উপর আক্রমণ করে তখন আমেরিকা আরব সৌদি আরবকে বুঝায় যে কুয়েতের উপর সে আক্রমণ করেছে তোমার উপরেও কি করবে আক্রমণ করবে কিছু ভুল তথ্য তাদেরকে দেয় তখন তারা বাস্তবে ভীত হয়ে যায় তখন শেখ উসামা রাহিমাহুল্লাহ তখনকার যে তাদের কি ছিল প্রতিরক্ষা মন্ত্রী ছিল তাকে প্রস্তাব দিয়েছে যে এই আল্লাহর পবিত্র ভূখণ্ডে এই কাফেরদেরকে আপনি নিজের সুরক্ষার জন্য ডেকে আনার প্রয়োজন নেই আমাদেরকে কাজে ব্যবহার করেন আমরা তিন মাসের ভিতর এক লক্ষ বাহিনী তৈরি করব। মানে প্রস্তুত করব সমবেত করব ইরাকের যে কোনো ধরনের হামলার জন্য ইনশাল্লাহ তারা কি হবে যথেষ্ট হবে তারা কিন্তু শেখ ওসামা ওনাদের শৌর্য বীর্য যুদ্ধের এই প্রস্তুতি তাদের যুদ্ধের সক্ষমতা এগুলো দেখেছে যে তারা রাশিয়াকে কি করেছে পরাজিত করেছে কিন্তু তাদের এই প্রস্তাবকে হাসির সাথে উড়িয়ে দিয়েছে তখনকার তাদের পররাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রী সে বলেছে যে কুয়েতের মধ্যে কোনো পাহাড় গিরি গুহা নাই মানে কুয়েতে তো সে দখল বিস্তার করে ফেলছে যে সেখানে কোনো কি নাই অর্থাৎ তোমরা আফগানিস্তানে পাহাড় গিরি গুহায় যুদ্ধ করেছ এখানে সেগুলো কি নাই নওয়াজবিল্লা আসলে আল্লাহর বন্দারা কি আল্লাহর সাহায্যে যুদ্ধ করে না শুধু আসবাবে আসবাব দিয়ে যুদ্ধ করে যেখানে যে আসবাব আল্লাহ তালা সহজ করে দেন সেটা তারা গ্রহণ করে এর অর্থ কি তাদের ভরসা আসবাবের উপর কিন্তু এই সমস্ত দুনিয়াদারগুলো এই সমস্ত দিন বিমুখ লোকগুলো এই পরিণতি ডেকে নিয়ে এসেছে উম্মতের মধ্যে টেনে নিয়ে এসেছে কাকে আমেরিকাকে মুসলিমদের শক্তিটাকে সুসংহত না করে নিজেদের সুরক্ষার জন্য কাফেরদেরকে যাদের ব্যাপারে রাসুসাল্লাহ আলি ইসলাম তাদের থেকে জাজিরাতুল আরবকে পরিচ্ছন্ন করার নির্দেশ দিয়েছেন তাদেরকে দিয়ে জাজিরাতুল আরব রক্ষার চেষ্টা তারা শুরু করেছে মানে কেমন শয়তানি এবং কেমন দাজ্জালি চালে তারা নিজেরা জড়িয়ে পড়েছে যাদেরকে বিতাড়িত করতে নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে নিয়ে আসা হয়েছে কিসের জন্য সুরক্ষার জন্য আরে তাদেরকে সুরক্ষার জন্য এনে আরবের এই পরিবেশটাকে কি পরিমাণ দুর্বিষহ এবং বিষাক্ত তারা বানিয়ে ফেলেছে আর ধীরে ধীরে এই বিষাক্ততার দিকেই কি করছে এখন দাবিত হচ্ছে আর এদেরকেই আমরা কি ভাবতেছি আমাদের আমিরুল মিনিন খলিফাতুল মুসলিমিন বিশ্ব হ্যাঁ উলুল আমর আমাদের মহামান্য মান্য বর নেতৃবৃন্দ নওয়াজবিল্লা আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত কুলাঙ্গারদের নেতৃত্ব মান্য করা থেকে রক্ষা করেন এদের এরা আমাদের উলুল আমর হওয়া থেকে উলুল আমর কি এরা তো শয়তানের আমর পালন করে এরা উলু আমরিল্লাহ না এরা হইল উলু আমরি শয়তান শয়তানের নির্দেশের গুলাম তারা সেই গুলামের গুলামি করতে আমরা নিজেরা ফতোয়া দিচ্ছি যে এই গুলামি ফরজ এটা একটা ঝাজল্যমান একেবারে চোখে দেখা প্রকাশ্য বিষয় যে চোখ এই বাতিলটাকেও দেখতে পারে না যে চোখ এই স্পষ্ট ভ্রান্তিকেও কি করতে পারে না দেখতে পারে না সে উম্মতকে কি হেদায়ত দিবে তাদের থেকে উম্মতের কি হেদায়ত আশা করা যায় আল্লাহ তালা আমাদের চোখ খুলে দেন প্রত্যেকটা বস্তু তার বাস্তব অবস্থা সহ দেখার তৌফিক দান করেন সুবাহান আল্লাহ বিহামদি সুবাহান আল্লাহ আজিম